ارے بو میاں بائی کھوئی گلائے ارے بو میاں بائی کھوئی گلائے ارے بو میاں بائی کھوئی گلائے بلو مجھے ماس مارم دیکھی جاؤ ڈاؤں بلو بھی ماس مارم دیکھی جاؤ ارے بو میاں بائی کھوئی گلائے گیل دول دیا ہوے گو میاں بائی کھوئی گلائے کو بھی بلو مجھے ماس مارم دیکھی جاؤ টাঙ্গর বেলো মাছে মাছ মারণ দেখি দাম চোরি কুসালো রে তাড়াতাড়ি তাহু তাকি ফলো লামা লগে লইও দড়ি চোরি কুসালো রে তাড়াতাড়ি তাহু তাকি ফলো লামা লগে লইও দড়ি চোরি কুসালো রে তাড়াতাড়ি তাং তাকি ফলো লামাও লোকে লইও দড়ি যাই কি আমি বিলর ফারো জলদি তুমি আও টাঙ্গর বিলো মছে মাছ মারুন দেখি যাও টাঙ্গর বিলো মছে মাছ মারুন দেখি যাও ওরে বো মিয়া ভাই কই গেলায় জলদি আও ওরে বো মিয়া ভাই কই গেলায় জলদি আও টাঙ্গর বিলো মছে মাছ মারুন দেখি যাও टंगर बिलो मचे मात मारून দেখিলো লাগতে বিলো কলো বাইসুর খেলা মানুষটা কি বড় সে চল যায় না পারো তোলা লাগতে বিলো কলো বাইসুর খেলা মানুষটা কি বড় সে চল যায় না পারো তোলা লাগতে বিলো কলো বাইসুর খেলা মানুষটা কি বড় সে চল যায় না পারো তোলা হিঙ্গি মাছর গালা খাইলে বেদনা করে পাও ঠঙ্গর বিলো মাছে মাছ মারুন দেখি দাও ঠঙ্গর দিল মাছে মাছ মারুন দেখি দাও ওরে বমিয়া বাই কই গেল জলদিয়া ওরে বমিয়া বাই কই গেল জলদিয়া ঠঙ্গর বিলো মাছে মাছ মারুন দেখি দাও ঠঙ্গর বিলো মাছে মাছ মারুন দেখি দাও তোলে গুয়াল খাই মোমজা করিয়া দুইটা গুয়াল যাইও তোমার হোর বাড়ি লইয়া يبلغ الغيب مذاقيا দুইটা দুয়ার গাইল তোমার হোর বাড়ি লইয়া দলে গুয়ার গাইব মজা করিয়া দুইটা গুয়ার গাইল তোমার হোর বাড়ি লইয়া ওইয়া খুশি বউয়ে তোমার রানব গোটালা রামগর বিলো মঞ্চে মাছ মারুন দেখি রাও রামগর বিলো মঞ্চে মাছ মারুন দেখি রাও ওরে বউ বিয়া বাই কহি গেলায় দন্দিয়াও بلو مجھے مارکی جاؤ گھر بلو مجھے مات مار لیکی جا ڈر بلو مجھے مات مار لیکی جا ڈر بلو مجھے مات مار لیکی جا ڈر بلو مجھے مس مار لیکی جا